মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রাসুলিল্লাহ পিস টিভি বাংলার কাছের দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান জিকরুল্লাহ বা আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এই জিকিরগুলো মানব জীবনে কি প্রভাব রাখে কিভাবে করতে হয় এর পদ্ধতি কি এসব বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আমাদের আজকের বিষয়বস্তু যে জিকের আল্লাহকে স্মরণ করার যেই পদ্ধতিগুলো আছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে যেই পদ্ধতি শিখিয়েছেন সেই পদ্ধতিগুলি কেমন আর আমাদের সমাজে যারা জিকির করছে অথবা আল্লাহর জিকিরের নামে যেসব কিছু নতুন পদ্ধতি আমরা দেখতে পাই এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে এই ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী বিধান অনুযায়ী কি পদ্ধতি অবলম্বন করার দরকার কোনটা বেছে নেওয়ার দরকার এ বিষয়ে আমাদের আজকে আলোচনা করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের বিদেশের যেসব বিশিষ্ট আলেমে দিন আমরা তাদের সাথে প্রথমেই পরিচিত হব আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মুজাফর বিন মোহসেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি মোহাম্মদ লুকমান হোসেন আমরা আজকের এই অনুষ্ঠানে আল্লাহর স্মরণ আল্লাহর জিকির কিভাবে করতে হয় এই বিষয়টা জানার জন্য পদ্ধতিটা জানার জন্য আজকে আলোচনা করবেন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আমরা একে একে তাদের মুখ থেকে সুচিন্তিত সে আলোচনাগুলো শুনব তা আমি প্রথমে শাহেখ মুজাফর বিন মোহসিনকে অনুরোধ করব যে জিকির করার নির্দিষ্ট কোনো পদ্ধতি থাকতে পারে কিনা বা ইসলাম এরকম কোনো বিধান দিয়েছে কিনা যেটা আমরা স্মরণ করতে বাধ্য অথবা স্মরণ করতে হয় বা ওই অনুসরণ করে আমাদের কাজটা করতে হয় জিকিরের বিষয়ে আমরা একটা জিনিস লক্ষ্য রাখব জিকির না এবাদত করতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে একটা জিনিস যে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম ওই জিকিরটা করেছেন কিনা বা এই কথাটা এইভাবে বলেছেন কিনা বিশেষ করে সোননাথ আমল করতে গেলে যেটা একটা মূলনীতি আছে যেটা বলা হয়ে থাকে যে দেখতে হবে স্থান দেখতে হবে সময় আর একটা দেখতে পদ্ধতি কিভাবে করেছেন আর একটা দেখতে হবে কতটুকু করেছেন পরিমাণ আর একটা সংখ্যা যখন যেটা পাওয়া যাবে তখন সেটা আমি অবলম্বন করবো এখানে জিকিরের ক্ষেত্রেও ঠিক আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমি যে জিকিরটা করছি প্রথম কথা যে রসুল্লাহ সাল্লাম পক্ষ থেকে এটা দেওয়া কিনা এক নম্বর কারণ স্পষ্ট বক্তব্য মানে আমিলা আমাল আল্লাহ আল্লাহ আমরুনা ফহরাদ কেউ যদি কোনো আমুল করে সে আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে আসেনি ফহরাদ ওটা পরিত্যাজ্য ওটা পরিত্যাজ্য ওটা চলবে না এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আল্লাহ রসুল সাল্লাম কোন পদ্ধতিতে করেছেন দেখা যাচ্ছে যে একটা জিকির আর এক জায়গায় লাগানো যাবে না যেখানে যে মসজিদে ওঠার সময় আমরা পড়ছি কি আল্লাহ তাহলে রহমাতিক এখানে এই জিকিরটা করতে হবে আল্লাহ এটা জিকির দোয়া এবং জিকির যেখানে যেটা রসুল্লাহ সাল্লাম করেছেন সেটা করব। আর একটা বিষয় লক্ষণীয় কিছু আছে যে সব সময় করেছেন যেগুলো কোনো স্থান বা সময় উল্লেখ করা হয় ঠিক সেগুলো আমি ওইভাবেই করব কিন্তু আমি দেখা যাচ্ছে যে বাথরুমে যাওয়ার সময় এক দোয়া আছে টয়লেটে যাওয়ার সময় কিন্তু এই দোয়াটা চেঞ্জ করে আমি আরেকটা দোয়া আছে আরেকটা আছে একটার স্থানকে চেঞ্জ করে আরেকটা জায়গায় যাব না এখানে একটা জিনিস সচেতনতার সাথে লক্ষ্য করা যায় সেটা হলো যে আমি কিছু জিকির করছি কিন্তু ভিত্তিটা দেখি না যে আসলে জিকিরটা আছে কিনা তো শেখ মুজাফর শেখ মুজাফর আপনি আপনার বক্তব্য থেকে আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে জিকির বলতে আমরা যে জিনিসটা বলতে চাইছি বুঝাইতে চাচ্ছি আপনি সেটাকে ইবাদতও বলছেন এবং দোয়াও বলছেন তো এই ব্যাপারে আমরা আরেকটু শুনবো আমাদের শেখ আব্দুল রাজমিন ইসফের কাছে যে উনি যেই কথাটা বুঝাইতে চাচ্ছেন যে জিকির সে একই সাথে দোয়াও হচ্ছে আবার সেটি ইবাদতও হচ্ছে তা আমরা তো ইবাদত জানি যে নামাজ রোজা এই সব কিছু সোম সম সালাদ তো জিকিরটাও কি ইবাদত কিনা বা এই ব্যাপারে আপনার একটু আলোচনা শুনতে চাচ্ছি অবশ্যই যেটা দোয়া সেটাই মূলত ইবাদত আচ্ছা। যদি আল্লাহ তালা বিভিন্নভাবে বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন এই ইবাদতকে কিন্তু আনাস রাজি আল্লাহ তালন বলছেন জাল্লা রসুল বলেছেন আর দোয়া হুয়ালি ইবাদা দোয়াই হচ্ছে ইবাদত ডাইরেক্ট এই কথাই চলে আসছে দোয়া বলে ইবাদত আর দোয়া ইবাদত যেটা বলা হয়েছে ওই হাদিসটা হাদিস ঠিক নয় কিন্তু এই বর্ণনা ঠিক যা দোয়া হওয়াল আমাদের তো এই বিষয়ে আর নতুন নতুন জিকির সেটা ইবাদত ইবাদতের জন্য যেই নিয়ম পালন করতে হয় এখানেও সেরকম নিয়ম কানুন থাকবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আফজালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা। সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহকে যত মাধ্যম দিয়ে ডাকা যায় তার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এগুলো আল্লাহকে ডাকার মাধ্যম এ দিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয় আল্লাহর প্রশংসা করা হয় কিন্তু লাইলাহ ইল্লাল্লাহ দিয়ে যত সুন্দর উত্তম ভাবে করা হয় তা নয় এই জন্য আল্লাহ রসুল বলছেন যে আফজাল উদ্দিকরে লাহ ও আফজাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আলহামদুলিল্লাহ দোয়া কেননা আবু মুসা আসারি রাজি আল্লাহ তালন বলছেন যে আল্লাহ রসুল বলেছেন যে কেউ যদি মুখে আলহামদুলিল্লাহ বলে তাহলে দাঁড়ি পাল্লা নেকিতে ভর্তি হয়ে যাবে আর যদি মুখে বলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটা যদি পাশাপাশি বলে তাহলে আসমান জমিনের মধ্যে যে ফাঁকা আছে এই ফাঁকাটা নেকি দিয়ে পূর্ণ হয়ে যাবে এই জন্যই রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে এই যার উপরে সূর্য উঠে অর্থাৎ এই পৃথিবীর উপরে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে আমার কাছে প্রিয় যে আমি বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহর নবী বলছেন যে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে আমার কাছে অতীব প্রিয় এটাই যে আমি এগুলি বলবো এবং এটা আল্লাহর কাছেও প্রিয় আল্লাহ বলছেন আফজালুল কালাম ইন্দাল্লাহ আর বহন আল্লাহর নিকটে চারটি উত্তম চারটি উত্তম বাক্য চারটি সেটা হলো অশেষ ধন্যবাদ যে আমাদের কাছে বেশিরভাগ শ্রোতা দর্শকের কাছে এই বিষয়টা কিন্তু একটু অস্পষ্ট ছিল যে জিকির এক জিনিস দোয়া এক জিনিস এবং ইবাদত এক জিনিস আপনি যে হাদিসটা পেশ করলেন এই হাদিসে তো দেখা যাচ্ছে যে ওই দোয়া যেটা সেটাই জিকির জিকির যেটা সেটাই সেটাই দোয়া বিভিন্ন সময়ে নির্ধারিত কিছু দোয়া আছে সেটা আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ তো তার আগে শেখ মাদানিকে দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে এই জিকির নিয়ে কেউ সরবে করে কেউ নীরবে করে আবার ওই যেটা শেখ মুজাফর বলছিলেন যে ঘুমের দোয়া মানে অভিজ্ঞতা জানতে চাচ্ছি এখানে আমি কয়েকটি কথা বলবো প্রথমত আগে বলা হয়েছিল যে সালাদটাও জিকির কোরআন তেলাওয়াতটাও জিকির কোরআন এবং হাদিসকেও জিকির বলা হয়েছে তাহলে সালাত তো সালাতের পদ্ধতিতে জি কোরআন তেলাওয়াত তো কোরআন তেলাওয়াতের পদ্ধতিতে যে রাতিল কোরআন হ্যাঁ, যেখানে যেটা বলা আছে সেটা সেই পদ্ধতিতে জি আল্লাহকে স্মরণ করার পদ্ধতি আল্লাহ পাক যেভাবে দিয়েছেন ওইভাবে সেইভাবে সুতরাং প্রথম কথা হলো যে নতুন করে কোনো দুয়াদ বা দরুদ বা সেগুলি আমাদের আবিষ্কার করার দরকার নেই আচ্ছা যেমন আমরা অনেক সময় দেখতে পাই কিছু কিছু দোয়া আছে এরকম দুয়ায় এক গান আচ্ছা এটা হাদিস কোরআনে দুয়ায় গাঞ্জেল এই এক অদ্ভুত একটা কিম্ভূত কিমাকার একটি দোয়া আরবি শব্দ না মনে হয় মানে হ্যাঁ, হ্যাঁ, ওখানে বলা হচ্ছে কুমকুমিয়া হাবিবি এটা দুয়ায় <laughs> তারপরে আচ্ছা, অনুরূপ ভাবে আচ্ছা। আছে এরকম দরুদে মাহি দরুদে লাখি দরুদে হাজারি দরুদে তুনাজিনা দে আলী চেহেল কাপ এই ভ্যারাইটিস দোয়া আমরা এভাবে মানুষের তৈরি করা কেতাবে পাওয়া যায় আচ্ছা, আচ্ছা। যেটার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই অনুরূপভাবে এই জিকিরের ভিতরেও দেখা যাচ্ছে যে কিছু ওই যে উচ্চবাচ্য উচ্চ স্বর এগুলি তো আছেই তো এখানে ক্ষেত্রে আমরা বলতে পারি যে আল্লাহ পাক যেহেতু বলেছেন ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা তোমার রবকে তুমি স্মরণ করো তোমার মনে মনে মনে খিফাতান বিনয় এবং নম্রতার সাথে এরপরে বলছেন দুন আল জাহারি মিনাল কৌল তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না হয় তো শেখ মাদানি আপনাকে ধন্যবাদ যে আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতেছিলেন এটা আমাদের শ্রোতাদের একবারে মনের খোরাক আপনি দিচ্ছেন আমরা আপনার কাছে আবার ফিরে আসব আমাদের একটু সময় হয়ে গেল আমরা একটু বিরতিতে যাব বিরতির পর আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করব ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আবু হুরেরা রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আপনিও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 আছে তা আমরা এই ফাঁকে শেখ আব্দুল রাজমিন ইউসুফের কাছে যাব যে এই জিকিরের বিশিষ্ট নিয়ম বা পদ্ধতি থাকতে পারে বা সেগুলো কেমন হতে পারে এই ব্যাপারে সামান্য কিছু ধারণা আমাদেরকে যদি দিতেন জি অবশ্যই জিকির রাসুল সাল্লি সাল্লামের পদ্ধতিতেই আমাদেরকে করতে হবে আমাদের আল্লাহকে স্মরণ করা বিষয়টি যদি আমরা নিজে হিসাব করে করি তাহলে এটা আল্লাহর সন্তুষ্টির স্থানে আল্লাহ তালা অসন্তুষ্ট হবেন কেননা আল্লাহ তালা আমাদের নবীকে পাঠিয়েছেন তার নিয়ম কানুন আমাদেরকে পালন করার জন্য আর এ কারণেই তিনি বলেছেন মান আহাদা সাফিয়াম রিনা হাদা মা লাইসা মিনহু ফহরাদ কেউ যদি আমার এই শরীয়তের নতুন কোনো পদ্ধতি চালু করে তাহলে অবশ্যই তা পরিত্য হবে এখন ফজরের সলাতের পরে আল্লাহর নবী অনেক জিক রাজকারের কথা বলেছেন যেমন আনাস রাজি আল্লাহ তালানহ বলছেন যে আল্লাহর নবী বলেছেন কেউ যদি ফজরের সলাৎ জামাতে আদায় করে সুম্মাইয়াক ওয়াদ করুল্লাহ তারপর ওখানে বসে থাকে এবং আল্লাহকে ডাকে তাসবি তাহলিল জিকির আজকার করে হাত্তা তাতলু আশামস সূর্য ওঠা পর্যন্ত সূর্য উঠা যাওয়ার পরে ওয়াইসলি রাখা তাইন তারপরে কাজ সলাত আদায় করে কাজ রহু কাজরেল ওমরাতিন কাজ আজরে হাজাতিন ওমরা তাম্মা তাম্মা তাম্মাতিন ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকলো তাসবি তাহাল জিকিরাজকার করলো তারপরে সূর্য উঠলো সূর্য ওঠার পরে দুরেকাত সলাত আদায় করলো তাহলে আল্লাহর নবী বলছেন তাকে পূর্ণ হজ উমরার নিকি দেওয়া হবে পূর্ণ পূর্ণ পূর্ণ আল্লাহর নবী শব্দটি তিনবার উচ্চারণ করেছেন যে তাকে পূর্ণ হজ উমরার নিকি দেওয়া হবে এখন আমরা এই স্থানে দেখছি মসজিদের বিভিন্ন জায়গাতে যে ফজরের পরে সালাম ফিরের পরে কিছু তাসবি তাহালিলের পরে সবাই মূলে সুরা ওই হাসরের শেষের তিন আয়াত পড়ছে জোর করে জোরে জোরে পড়ছে আর তারা মনে করছে যে আমরা যদি এভাবে পড়ি তাহলে সত্তর হাজার ফেরেস্তা আমাদের পক্ষে হয়ে আল্লাহ যে আল্লাহ তুমি এদেরকে মাফ করো অথচ এই পদ্ধতি ঠিক নয় আছে যে মানুষ ফজরের পরে জামাতে আদায় করবে তারপরে বসে থাকবে নিজের গতিতে তাসবি তাহলিল জিকিরাজকার করবে সূর্য যখন উঠবে তখন দূরে কাজ সলাত আদায় করবে তার জন্য বলা যেতে পারে এটাকে আমরা সলাতে ইশরাকও বলতে পারি তাহলে সে অনেক অনেক অনেক নেকি পাবে তো আমরা এই বিষয়টা শেখ মুজাফর বিন মোহসেনকে অনুরোধ করব যে এই পদ্ধতিগুলো নিয়ে ব্যাপারে আমরা আরেকটু বলতে পারি যে যে জায়গাতে যে শব্দ রসুল্লাহ বলেছেন ওইভাবে বলতে হবে একটা গুরুত্ব এখানে রয়েছে কারণ আমরা দেখছি ওই দুইটা জিনিসের কথা লক্ষ্য রাখতে হবে আসলে ভিত্তি আছে কিনা যেটা শেখ আব্দুর রাজাক বললেন যে আসলে পড়ছি কিন্তু ভিত্তি নেই যেমন আর একটা উদাহরণ আমরা দেখি যে খুব প্রচলিত কথা রয়েছে যে ব্যক্তি লাহ ইহদাহুল্লা আলফা আলফে হাসানাতিন ওই ব্যক্তি বিশ লক্ষ নেকি হবে কথাটা খুব প্রচলিত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই কথাটা আজকে নয় ইমাম বুখার রহমল্লা পর্যন্ত এই সনদকে জাল বলে গেছে কিন্তু এটাই বেশি প্রচলিত আমি মসজিদের ওয়ালে পরেও লেখা থাকে কথাটি কিন্তু এখানে আর একটা বিষয় যোগ করি এটা না যেটা মৌজু বর্ণনা জাল বর্ণনা সেটা থেকে যদি আর যদি আমরা উল্লেখ করি এটা একটা ফজিলত কখন পড়বো সেটা উল্লেখ নেই ঠিক ওই ক্ষেত্রে আর একটা ফজিলত যদি বলি রসুল্লাহ সাল্লাম যে এই মর্মে মান যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আবু দাউদের সহি সনদে বর্ণিত হাদিস বিশ লক্ষ নেকি পাওয়ার পরে সে জান্নাতে যাবে করে গ্যারেন্টি নেই জি জি কিন্তু এই দোয়াটি বললে গ্যারেন্টি আছে জান্নাতে যাবে এটা একটা জিকিরের ফজিলত আর এটা আমি সকালে দুপুরে যে কোনো স্থানে সর্বদা উঠতে বসতে পড়তে পারি সবসময় পড়তে পারি তাহলে আমি দেখলাম যে ভিত্তিটা দেখতে হবে জিকিরটা যেটা করছি হ্যাঁ, আগেটা হ্যাঁ, দেখতে হবে দেখতে হবে আর একটা লক্ষণ এখানে যে জিকির করতে গিয়ে যেন আমি পরিবর্তন না করি যেমন একটা জিকির প্রচলিত আছে উদাহরণ সবরে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এতে সুরে সুরে আমরা বলি কথাটা মিলে যাচ্ছে মনে হচ্ছে যে একটা জিকির কোন কোরআন হাদিসে আছে এতটুকু নেই এর পরে কিন্তু আল্লাহ আকবার শব্দ আছে যদি এটা পূর্ণ করে পড়ে এটা হয় আমি মানে অল্প করে সুবহানাল্লাহ অবহেমদেহি পর্যন্ত থাকতে হবে থাকতে হবে আর না হলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে কিন্তু সমাজে প্রচলিত হয়েছে একটু এটা আমি শেষ করে নিয়ে আর যে সমাজে প্রচলিত আসছে এতটুকু মানে আল্লাহু আকবার শব্দটুকু বাদ দেওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা দলিল পাওয়া যায় মর্মে যে তিরমিজিতে আসছে বা সহিহ বুখারীতে আসছে আজব কাল রাসুল শিক্ষা শিক্ষা দিচ্ছিলেন অবস্থায় তুমি বলো কিতাবিকা আমি ইমান আনলাম ওই কিতাবের প্রতি যাকে আপনি নাজিল করেছেন এবং ওই নবীর প্রতি যাকে আপনি প্রেরণ করেছেন বারা আজব রাজা বলছেন কুলতু আমি বললাম বে রসুলিকা আমার বুকে তিনি জোর একটা ঘুষি মেরে বললেন কুলবি নাবি একা আমি নাবি একা বলছে আমার মুখ এটাই বলতে হবে তুমি রসুলকে বলতে পারবে না এখানে বারেবনা আজব কিন্তু রাসুল হিসাবে সম্মান দিতে চাচ্ছেন আল্লাহ হ্যাঁ, রাসুলকে হ্যাঁ। কিন্তু আল্লাহ রাসুলটা গ্রহণ করলেন না কারণ আমার মুখ থেকে যেটা বের হয়েছে ওটাই বলছে কোন পরিবর্তন চলবে না বোঝা গেল অত্যন্ত প্রশংসার দাবি রাখে আপনার এই আলোচনাটা তা এই আলোচনা থেকে আমার কাছে এই স্পষ্ট যে পদ্ধতি খেয়াল রাখতে এই পদ্ধতিটা খেয়াল পরিবর্তন করা যাবে না যেটা অর্থ সমান হয় তবু করা যাবে কাছে আমরা আসবো আপনার আলোচনার সাথে মনে হয় আমাদের সম্পৃক্ততা চলে আসছে আমরা অবশ্য ওনার কাছে আরো কিছু সহায়ক আম্মা বিন ইসমাইলের কাছে একটা বাস্তব গঞ্জেল আরশ জি আরশের খাজানা এর এই নামে দোয়া আছে বা এই বিভিন্ন যে বিষয়গুলো আছে শেখ মুজাফরের বক্তৃতায় বা আলোচনা বোঝা যাচ্ছে ওগুলো তো আমাদের এড়িয়ে চলতে হবে হ্যাঁ, উনি আমাদেরকে বাস্তব কিছু দেখাতেন যে এইভাবে মানুষ জিকির করছে বুঝতে পারলাম যে একটা শব্দ পরিবর্তন করার অধিকার কারণ কারণ নাই তো এখন গোটা একটা দোয়া বানিয়ে দিয়ে সেটাকে জিকির মনে করে যদি আমরা করি তো সেটা জিকির কেমন করে হয় যেমন অনেকে করছে হ্যাঁ, অনেকেই যেমন করছে আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। এখন আমি আল্লাহকে স্মরণ করছি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ তো এখানে দুইটা প্রবলেম একটা প্রবলেম হলো যে শুধু আল্লাহ শব্দ তো বলার কথা দিছে এভাবে আসেনি আর দ্বিতীয় প্রবলেম হলো যে আল্লাহকে যখন বান্দা আল্লাহ বলে ডাকে তখন আল্লাহ জিজ্ঞেস করেন যে বান্দা তুমি আমার কাছে কি চাও জি আল্লাহ আকবার আল্লাহ তুমি বড় সুবহান আল্লাহ আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি একটা কিছু না বলে সে শুধু আল্লাহ আল্লাহ বলতে থাকলো তাহলে সুন্দরভাবে বলতে হবে আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ তো এই যে পদ্ধতি রসুলের দেওয়া পদ্ধতি বাদ দিয়ে আমরা যে নিজেরা নিজস্ব পদ্ধতি আবিষ্কার করছি বা নিজস্ব গতিতে আল্লাহকে ডাকার চেষ্টা করছি এবং আল্লাহকে সন্তুষ্ট করা দেন এতে আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে না বরঞ্চ প্রকারান্তরে আল্লাহকে অপমান অপমান করা হচ্ছে এ বিষয়ে একটা সম্পর্ক কথা জরুরি আছে সেটা হচ্ছে যে আমাদের সমানিত দর্শক মন্ডলীরা হয়তো এমনটা ভাবতে পারে বা কেউ বলতে পারে যে হাদিসে তো আল্লাহ আল্লাহ শব্দ আছে একটা হাদিসে মুসলিম শরীফের বরাদ দিয়ে উল্লেখ করা আছে যে আমরা হ্যাঁ আল্লাহ আল্লাহ বলা পর্যন্ত মানুষজন থাকবে কিয়ামত হবে না আচ্ছা। তো এখানে আমাদের স্পষ্ট হওয়া উচিত যে এই বর্ণনরাই যখন আবার একই তখন আর শুধু আল্লাহ আসেনি এসেছে এই জন্য আচ্ছা, আচ্ছা। আমাদের দর্শক মন্ডলীর থাকা ঠিক না এটা এই সন্দেহটা আল্লাহ স্পষ্ট হয়ে যায় যে আসলে মূলত এটা আল্লাহ আল্লাহ নয় এটা হচ্ছে লাইলাহ ইল্লাল্লাহ অর্থাৎ লাইলাহ ইল্লাল্লাহ বলা পর্যন্ত যতদিন মানুষ থাকবে পৃথিবীতে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এইভাবে আমাদেরকে বুঝতে হবে নাহলে আমাদের বুঝটা ভুল হয়ে যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা দোয়া বিষয়ে জিকির বিষয়ে আমরা তত্ত্ববহুল এবং অত্যন্ত জরুরি কিছু কথা শিখতে পারলাম মহানিব সাল্লাহ ইসলামের জীবন থেকে কোরআন শরীফের আয়াত থেকে যেসব হেদায়েত আমাদের কাছে এখানে উপস্থাপন করা হলো এই হেদায়েত যাতে আমরা গ্রহণ করতে পারি এবং এই হেদায়েত লাভ করে আমাদের জীবনকে হেদায়েতের পথে যাতে চালাইতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখে আরও কিছু জানবেন এই আশা রেখে আজকের অনুষ্ঠানে যেসব ইসলামী ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস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 Zakir Naik দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়